রাজে ভারতবাসী তাই জন্মভূমিকে মোরা এত ভালোবাসি জীবনের থেকেও বেশি আমরা যে ভারতবাসী আমরা যে ভারতবাসী তাই জন্মভূমিকে মোরা এত ভালোবাসি জীবনের থেকেও বেশি জীবনের চেয়েও বেশি কথা কি গেলে ভুলে দেখো না কিতাব খুলে কথা কি ভুল গেলে দেখো না ইতিহাস খুলে এই দেশ বাঁচাতে যারা হলো এই দেশ বাঁচাতে যারা হলো শহীদ দলে দলে তারাও তো ছিল সবাই আমাদের বাড়ির ছেলে কারা নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস মোহাম্মদ আলী জিন্নাজার ছিল না কোনো দোষ তারা সবাই হয়েছে শেষ বলে এটা আমাদের দেশ আমরা যে ভারতবাসী তাই জন্মভূমিকে মোরা এত ভালোবাসি জীবনের চেয়েও বেশি এ যে মোর জন্ম মাটি ক্ষুদিরাম চেয়েছিল বাঁচার চেয়ে মোরা ভালো কেন ক্ষুদিরাম চেয়েছিল বাঁচার চেয়ে মোরা ভালো লাটকে মারতে গিয়ে তাই বড় লাটকে মারতে গিয়ে সে বেচারা ধরা পড়িল উনিশ বছরের বালক তার ফাঁসি হইল দেশে আর রইল না বিচার দেশে আর রইল না বিচার চালাই আজকে শাসন ইংরেজ সরকার করতে হবে দেশকে আজাদ এসো গো মিলে সকল জাত আমরা যে ভারতবাসী তাই জন্মভূমিকে মোরা এত ভালোবাসি জীবনের চেয়েও বেশি আমরা যে ভারতবাসী যারা ছিল ব্রিটিশ বিরোধী তারা করেন দেশের ক্ষতি যারা ছিল ব্রিটিশ বিরোধী তারা করে দেশের ক্ষতি যারা জীবন মরণ লড়াই করে যারা জীবন মরণ লড়াই করে এনেছে ভারতের স্বাধীনতা ইতিহাস খুঁজে পাওয়া গেল না তাদের কথা কাদের কথা হাজার হাজার ওলামা হাজার হাজার ওলামা ভারতের মাটিকে করে গেল তারা রক্তের রাঙা বলো এ খবর কে জানে না বলো এ খবর কে গো জানে না আমি যে ভারতবাসী তাই জন্মভূমিকে মোরা এত ভালোবাসি জীবনের চেয়েও বেশি এ যে মোর জন্ম মাটি এস গো হিন্দু মুসলমান রাখিতে ভারত বাসের মান এসো গো হিন্দু গাছের এই জন্মভূমি ভালোবাসা এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান আর একে রক্ষা করতে যদি যাই যাক না আমার যান জন্মভূমি মায়ের মতো জন্মভূমি মায়ের মতো আর সেই মায়ের ছেলে আমরা আজ মূর্তে রাজি শত শত তবু ছাড়ব না ভারত বর্ষ তবু ছাড়ব না ভারত বর্ষ আমরা যে ভারতবাসী তাই জন্মভূমিকে মোরা এত ভালোবাসি জীবনেরই চেয়েও বেশি আমরা যে ভারতবাসী যারা ছিল ব্রিটিশ দরদি তারা চেয়েছিল গদি যারা ছিল ব্রিটিশ দরদি তারা চেয়েছিল গদি কিন্তু শহরের আগুন শহরে লাগলে আগুন পীরের ঘর বাকি থাকে কি তাই হতাশাতে পড়ে গেল মহাত্মা গান্ধী ভারত ভেঙে হয়েছে ভাগ ভারত ভেঙে হলো যে ভাগ একটি বাংলাদেশ আর একটি পাকিস্তান করেছে ইংরেজ বেইমান লর্ড মাউন্টেন ব্যাটে আমরা যে ভারতবাসী তাই জন্মভূমিকে মোরা এত ভালোবাসি জীবনের চেয়েও বেশি আমরা যে ভারতবাসী এখনো ভারতে বসে জপে মালা সেই আমেরিকার বসে এখনো ভারতে বসে জপে মালাই আমেরিকার বুঝে যারা সেদিন করেছিল ওরে যারা সেদিন করেছিল ভারতের চরম ক্ষতি আর তারাই আজকে করবে নাকি এই দেশের উন্নতি নারে এ সত্য কথা নয় নারে এই কথা তো ঠিক নয় শত্রু কোনো দিন হবে না এই ভারতবাসীর ভাই নারে এ সত্য কথা নয় শত্রু কোনো দিন হবে না এই ভারতবাসীর ভাই আইরে সকল জাতিয়াই বুঝবার সময় চলে যায় আমরা যে ভারতবাসী তাই জন্মভূমিকে মোরা এত ভালোবাসি জীবনের চেয়েও বেশি আমরা যে ভারতবাসী আমি কি শোনাব বলো ইতিহাস গোপন করিল আমি কি শোনাব বলো তেজ ভারতে এলো বলে আমরা একটু করব ব্যবসা তাই নবাব জাগা দিল তারপরে কি হলো আসলে ব্যবসায়ী তো নয় আসলে ব্যবসায়ী তো নয় তারা চেয়েছে আমরা নবাবের রাজত্বটাই চাই তাই হলো তার সঙ্গেতে লড়াই পলাশির যুদ্ধে পরাজয় আমরা যে ভারতবাসী তাই জন্মভূমিকে মোরা এত ভালোবাসি জীবনের চেয়েও বেশি আমরা যে ভারতবাসী তারপরে যখন নবাবকে ইংরেজরা কয়েদ করে ফেলল সেই কয়েদখানাতে তাকে খাওয়ার থাকার খুব কষ্ট দিতে লাগলো তাই পরের ছন্দে শুনুন নবাবকে বন্দি করে দেয়ন খেতে পেট ভরে নবাবকে বন্দি করে তার দেয়ন খেতে পেট ভরে ছুঁড়ে নবাবল খুদগ তুমি এই লিখেছিলে যাদের সাথেতে আমার নবাব বলছেন যাদের সাথেতে আমার ছিল না কোনো রকম দুর্ব্যবহার কোনো দিন ভাবি না তারা পর তারা যে অতিথি আমার আমরা যে ভারতবাসী তাই জন্মভূমিকে মোরা এত ভালোবাসি জীবনের চেয়েও বেশি আমরা যে ভারতবাসী পরের ছন্দে শুনুন মোহাম্মদ বেগকে দিয়ে নবাবকে খুন করা হলো এবং খুন করার পরে সেই খুন করা লাশটাকে বস্তায় মধ্যে ভরে যেখানে নবাবের মা স্ত্রী পরিজন ধরা ছিল আটকা পড়া ছিল সেইখানে তাদের আমের বস্তা বলে পৌঁছানো হলো সেখানে তার মা যখন সেই বস্তা খুলে আম যখন সকলকে দিতে গেল এবং তখন দেখল যে ছেলের কাটা মুন্ডুখানা তাই পরবর্তী ছন্দে শুনুন মোহাম্মদ বেগকে দিয়ে নবাবকে খুন করিয়েছে মোহাম্মদ বেগকে দিয়ে নবাবকে খুন করিয়েছে ইতিহাস হল রচনা ইতিহাস হল রচনা নবাবকে আমরা মারি নে তার বাড়ির চাকর তাকেই তো খুন করেছে না রে এটা সত্য কথা নয় না রে এটা এত সোজা নয় যে আজকের মানুষরা এত বোকা এরা কিছু বোঝে না তাই আমি শুনিয়ে দিতে চাই শোন গো হিন্দু মুসলমান ভাই আমরা যে ভারতবাসী তাই জন্মভূমিকে মোরা এত ভালোবাসি জীবনেরই থেকেও বেশি আমরা যে ভারতবাসী নবাবের স্ত্রীর পরিজন ইংরেজের হাতে বন্দি তখন নবাবের স্ত্রীর পরিজন ইংরেজের হাতে বন্দি তখন নবাবের লাস্টা বস্তাই ঘরে নবাবের লাস্টা বস্তাই ঘরে নিয়ে গেছে তাদের কাছে আমের বস্তা বলে তাদের খেতে দিয়েছে বলে তোমরা যে খেতে ভালোবাসো আম তোমরা যে ভালোবাসো আম তাই মালদা থেকে এনেছি খেয়ে যাও খুলে নাও নিজ হাতে বাঁধো হাই রে এ কি অপমান আমরা যে ভারতবাসী তাই জন্মভূমিকে মোরা এত ভালোবাসি জীবনের চেয়েও বেশি আমরা যে ভারতবাসী তারা সবাই মিলে বলে মাঝে তুমি হাতে দাও তুলে তাই বস্তা খুলে যখন তাদের আম দিতে গেল তাই বস্তা খুলে যখন তাদের আম দিতে গেল নবাবের কাটা মুন্ডুখানা মা দেখতে পাইল দেখে মা আতকে ওঠে বলে সিরাজ দেখে মা আতকে ওঠে মরেও দেখা করতে এলি বাবা মায়ের সাথে কে তোরে এমন করেছে শকেতে বুকটা যাই ফেটে আমরা যে ভারতবাসী তাই জন্মভূমিকে মোরা এত ভালোবাসি জীবনের চেয়েও বেশি আমরা যে ভারতবাসী এই ছিল যাদের ভূমিকা শোনো আজকে জনতা এই ছিল যাদের ভূমিকা শোনো আজকে জনতা তো নয় গল্প কথা লেখা ইতিহাসের পাতা ভারতটাকে গোলুট করে যারা সাজিয়েছে আমেরিকা তাই হতে হবে যে সাবধান তাই হতে হবে যে সাবধান শিল্পের নামে এরা করতে চাই দেশের উন্নয়ন এসি জেড মানে ভারত শশান আবার হবে দেশ পরাধীন আমরা যে ভারতবাসী তাই জন্মভূমিকে মোরা এত ভালোবাসি জীবনের চেয়েও বেশি আমরা যে ভারতবাসী আমাদের নাই রে মিডিয়া পত্রিকা জনতার আদালতে সাপ্তাহিক জনতার আদালতে যতটুকু গেছে পাওয়া সম্পাদক মতিয়া রহমান লিখেছে এই জাতির কথা বারে বারে পড়তে হবে বারে বারে পড়তে হবে জনতার আদালত এনে নাও ঘরে ঘরে জমিয়েতে ওলামা রাখি বলে জমিয়েতে ওলামা রাখি বলে আমরা যে ভারতবাসী আমি যে ভারতবাসী তাই সত্যি কথা বলতে আমি ভালোবাসি তাতে যদি হয় হোক ফাঁসি এমেশা মাদ মূর্তি রাজি আছি আমি যে ভারতবাসী তাই জন্মভূমিকে মোরা এত ভালোবাসি জীবনের চেয়েও বেশি আমরা যে ভারতবাসী এ যে মোর জন্ম মাটি